তিন নম্বর প্রশ্ন বলছেন সালাদ পড়া অবস্থায় যদি দেখি জোকে রক্ত এবং রক্ত খেতে এবং রক্ত বের হচ্ছে এই অবস্থায় কি সালাদ ভঙ্গ হয়ে যাবে যদি তিনি এমামও হন সালাত অবস্থায় যদি শরীর থেকে রক্ত বেরোয় দুই রাস্তার কোনো এক রাস্তা দিয়ে পেশাবের রাস্তা দিয়ে অথবা বায়ু পথ দিয়ে যদি রক্ত বের হয় তাহলে তাতে অজু ভঙ্গ হয়ে যাবে সে রক্ত বেরোক অথবা অন্য কিছু বেরোক কিন্তু শরীরের অন্য অন্য জায়গা দিয়ে যদি রক্ত বের হয় তাহলে তাতে কি উজু ভঙ্গ হবে দ্বিমত থাকলেও সঠিক মত হচ্ছে এতে উজু নষ্ট হবে না সলাদ ভঙ্গ হবে না উজু নষ্ট হবে না সুতরাং সলাদ ভঙ্গ করবে না সলাদ পুরো করবে জি এই মর্মে বেশ কিছু দলিল রয়েছে রসৌল্লাহ সাল্লামের একটি সফরে এক সাহাবি তাহাজুদ পড়ছিলেন রাত্রে সফরে রাস্তায় কোথাও ছিলেন অবস্থান করে আর কোন এক শত্রুর তীর এসে লেগেছিল সে অবস্থায় তিনি সলাদ চালিয়ে গেছিল রসৌল্লাহ কথা বলেনি যে তুমি এরকম সলাদ পড়লে কেন তো সলাদ হবেই না এ কথা বলেননি ঘটনা জানার পরে তাহলে বোঝা গেল যে রক্ত বের হলে উজু নষ্ট হয় না আর উজু যখন নষ্ট হয় না তখন সলাত নষ্ট হয় না সলাৎ পোড়া করবে শরীরে রক্ত বের হলে ওমর রাজি আল্লাহ তালানহ মসজিদের মেহরাবে যখন এমামত করছিলেন তখন তার উপর অগ্নিপূজক মজুসি ইরানি আক্রমণ করেছিল তিনি আহত অবস্থায় সলাদ সম্পন্ন করেছিলেন যদিও এমামত করতে পারেননি আব্দুর রহমান আফরদি আল্লাহ তালানহ এগিয়ে গিয়ে মামত কমপ্লিট করেছিলেন তাহলে বোঝা গেল যে খালিফা রাশেদ আমিরুল মহিমা রদি আল্লাহ তালানহমাস আল্লাহ আমাদের চাকরি বেশি জানতেন যে সলাত অবস্থায় রক্ত বেরোলে ওজন নষ্ট হবে না